আজ পঁচিশে রজব আমাদের সপ্তম ইমাম হজরতে ইমামে মুসা ইবনে জাফর আল কাদিম আলাহিসাল্লামের শাহাদাত দিবস তাই আগে আপনাদের সকলের খেদমাতে আমি এই দুঃখের দিনের উপলক্ষে তাজিয়াত পেশ করতে চাই আপনাদের সকলকে আন্তরিক সহানুভূতি ও শ্রদ্ধাঞ্জলি জানাই ইমামে মৌসা কাজিম আলহিসাম আমাদের সপ্তম এমাম ওনার নাম মৌসা ইবনে জাফর আর ওনার পদবি বা লাকাব হচ্ছে কাদিম মানে ধৈর্যধারী বা যিনি নিজের রাগকে দমন করেন ওইরূপ ওনার পদবী হচ্ছে জাবির অর্থাৎ নির্ভয় কখনো উনি কোনো জালিম বা হাকিম থেকে ভয় পাননি ওইরূপ ওনার পদবী হচ্ছে সালেহ আল্লাহর নেক বান্দা যেটা ওনার জীবনীতে খুব প্রকাশ্যভাবে আমরা দেখতে পাই আর ওনার একটি বিখ্যাত পদবি লাকাব হচ্ছে বাবুল হাওয়ায়েজ অর্থাৎ ওনার দরওয়াজায় এসে ওনার জীবনে এবং ওনার শাহাদাতের পরেও যারা ওনার রওজায় গিয়েছেন তারা সাক্ষী যে কেউ কখনো নিরাশ হয়ে ফেরেনি বাবুল হাওয়াজ সেই দরওয়াজাকে বলা হয় যেখান থেকে কেউ নিরাশ ফেরে না যেখানে সকলের মনোকামনা আশা পুরো হয় তো এমামে মুসা কাদিম আলাইসালামের জন্ম হয়েছিল সাত সফর একশো আটাশ হিজড়িতে মদিনায় আর ওনার শাহাদাতের তারিখ হচ্ছে আজকের দিন পঁচিশ রজব একশো তিরাশি হিজড়ি ওনার টোটাল বয়স ছিল চুয়ান্ন থেকে পঞ্চান্ন বছর ইমামে মুসা কাদিম আলাইসালাম নিজের বাপ দাদাদের মতো শিক্ষায় দীক্ষায় চরিত্র মানে সুচরিত্র বা এখলাক ও ব্যবহারে নিজের যুগের সর্ব উত্তম ব্যক্তি ছিলেন মোহাম্মদ আলে মোহাম্মদের এই সম্মান বা এই মর্যাদা থেকে দুশ্মনরা ভয় পেত বা ওনাদের থেকে ঘৃণা করার মেন উদ্দেশ্য ছিল কেননা শত্রুরা তাই সে বানু উম্মাইয়ার জালিম বাদশাহরা হোক আর বানু আব্বাসের জালিম বাদশাহরা হোক ওনারা সবসময় আহলেবায়তকে নবীর বংশকে নিজের চেয়ে তো উত্তম পেয়েছেন সমস্ত বিষয়ে যখন ওনারা উত্তম দেখেছেন তো হিংসায় ওনারাদের থেকে ঘৃণা শুরু করেছে বা শত্রুতা শুরু করেছে তাছাড়া আর কোনো কারণ ছিল না শত্রুতার আর আল্লাহ যাকে চায় সম্মান দান করে আর আল্লাহ যাকে চায় লজ্জিত করে এভাবেই কোরআনে উল্লেখ হয়েছে ইউজ্জমাইয়াশা ও ইজুল্লমাইয়াশা ইমাম ও মুসাকাদম আলাহ ইসলামের যদি জীবনী আমি শোনাতে চাই তো বহু সময়ের প্রয়োজন আছে তাই আমি আজ খুব সংক্ষিপ্তে এমামে মুসা কালিম আলাইসাল্লাম কিভাবে ওনার পিতা এমামে জাফর সাদিক আলাইসাল্লাম জানার ফিখ দুনিয়ায় ফকাহাতে বিখ্যাত ফিখে এমামে জাফর সাদিক আলাইসাল্লাম আপনারা জানেন সাধারণ মুসলমানেরা যে চার ইমামকে মানেন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিকি বা ইমাম হাম্বালি এনারা সবাই ডাইরেক্ট মানে সরাসরি আর নইলে ইনডাইরেক্ট মানে ভায়া হয়ে ইমামে জাফর সাদিক আলাহ ইসলামের ছাত্র ছিলেন ইমামে মুসা কাদিম আলাইসাল্লাম ছোট ছিলেন বা ওনার বাল্যকাল ছিল একদিন ওই ইমাম আবু হানিফা যিনি সর্বদা শিক্ষা লাভ করার জন্যে এমামে জাফর সাদিক আলাহ ইসলামের কাছে আসতেন একদিন কিছু বিষয় নিয়ে সাক্ষাৎ করতে এমামে জাফর সাদিক আলাহ ইসলামের বাসায় এসেছেন মদিনায় এমামে জাফর সাদিক আলাহ ইসলাম সেই সময় কোথাও বাইরে গিয়েছিলেন উনি বাড়িতে ছিলেন না তো যখন ইমাম আবু হানিফা ওনার বাড়িতে যে খবর দিল গোলামের মাধ্যমে বা সেবক ও খাদিমের মাধ্যমে আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি ইমামের সাক্ষাৎ চাই আমি প্রশ্নের উত্তর চাই তো খাদিম ভেতরে যে দেখছে যে ইমাম বাড়িতে নেন তো উনি এমামে মোসা খাদিম আলাইসালাম তখন ছোট ছিলেন ওনাকে বলছে খাদিম যে কেউ সাক্ষাৎ করতে এসেছেন তো ইমাম বাইরে এসেছেন ইমামে মোসা কাদিম আলাইসালাম তখন পাঁচ সাত বছর বয়স হতে পারে খুব বেশি বাইরে এসেছেন এসে সালাম করলেন ইমাম আহম হানিফা উনি বয়স্ক ছিলেন উত্তর দিলেন উত্তর দেওয়ার পরে বললেন আমি কিছু জানার জন্য এসেছি আপনার পিতার কাছে তো এমাম বললেন আমার পিতা তো উনি এখন বাড়িতে নেই তবে যদি কিছু প্রশ্ন থাকে তো আপনি করতে পারেন আমি উত্তর দিয়ে দিচ্ছি এমাম আবু হানিফা ভাবছিলেন যে এই ছোট বাচ্চা এনার কাছে আমি কি জিজ্ঞাসা করব আর ইনি আমাকে কি বোঝাবেন কি উত্তর দেবেন তার অন্তরের খবর জানতে পেরে এমাম মুসাকিম কাদিম আলাইসাল্লাম বললেন চিন্তা করবেন না আপনার প্রশ্ন আপনি রাখুন আপনার জন্য সন্তুষ্ট উত্তর যদি আমি না দিতে পারি তখন আপনি প্রশ্নটা আমার পিতার কাছে রাখবেন পুনরায় তখন ইমাম হাবু হানিফা জিজ্ঞাসা করছে ইমামে মুসা খাদিম আলাহ ইসলামের কাছে আয় ফারজান্দ রসুল আমি জানতে চেয়েছি বা আমি জানতে চাই যে বান্দারা যা কিছু করে তার জন্যে বান্দা দোষী না আল্লা দায়ী তো ইমাম হুসাইদ আলাইসালাম উত্তর দেওয়ার আগে ওই আবু হানিফাকে জিজ্ঞাসা করলেন যে আপনার নজরে কে দোষী বা কে দায়ী তখন ইমাম আবু হানিফা সাহেব নিজের বিবেক বুদ্ধি হিসেবে বললেন যে আমার হিসাবে বা আমার বিবেক বুদ্ধি বলে যে বান্দাদের সমস্ত কাজের জন্যে আল্লাহ দায়ী কেননা আল্লাহর মর্জি ছাড়া দুনিয়ায় কিছু হয় না সুতরাং বান্দা ভালো করুক মন্দ করুক পাপ করুক পুণ্য করুক তার জন্যে দায়ী আল্লাহ তখন ইমাম বললেন যদি আপনার হিসেবে আল্লাহ দায়ী হয়ে থাকে তো বান্দা যদি পাপ করে আর তার জন্য আল্লাহ যদি দায়ী হয় তো সাজা পাওয়ার প্রয়োজন আল্লাহকে বান্দাকে নয় বান্দাকে কেন সাজা দেওয়া হবে বান্দা পাপ করছে আল্লাহর মর্জিতে আল্লাহ পাপ করাচ্ছে বলে সে পাপ করছে তো সাজার পাওয়ার প্রাপ্য বা সাজা হওয়ার দরকার আল্লাহর বান্দার নয় তখন ইমাম আবু হানিফা বলছেন আল্লাহকে কিভাবে সাজা দেওয়া যাবে সেই আমাদের আমালের যাজা বা সাজা দেবে তখন এমাম বললেন মনে রাখবেন এই বিশ্বে যত কাজ হচ্ছে বা যা কিছু হচ্ছে এই সমস্ত কাজ তিনটে ভাগে ভাগ হয়েছে আমার দর্শক বিন্দুদের জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারাও মন দিয়ে এগুলো শুনুন এগুলো সুন্দর শিক্ষাদায়ক কথা ইমাম বলছেন এই বিশ্বে যত কর্ম হচ্ছে বা যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে এর তিনটি অংশ বা তিনটি ভাগ এক ভাগ হচ্ছে যেটা শুধু আল্লাহর কাজ বান্দার তাতে কোনো যোগদান নেই বান্দার সঙ্গে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আর দ্বিতীয় আর কাজ হচ্ছে যেটা শুধু বান্দার কাজ আল্লাহর সঙ্গে তার যোগদান নেই বা আল্লাহর সহযোগিতা নেই সেটা বান্দাদের তার নিজের কর্ম আর তৃতীয় কাজ যেটা বান্দা প্লাস আল্লাহ আল্লাহ তার বান্দা উভয় মিলে উভয়ের সহযোগিতায় যে কাজটা হয় এবারে এমাম যখন এই কথা বললেন আবু হানিফা আশ্চর্যমূলকভাবে এমামকে দেখছেন বাল্যকালে এত গভীর ইনফরমেশান রাখেন এত গভীর খবর রাখেন তখন উনি ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন এমাম আই ফারজান্ত রসুল একটু ব্যাখ্যা করে বলুন যে কোন কাজগুলো শুধু আল্লাহর কাজ কোন কাজগুলো শুধু বান্দার কাজ আর কোন কাজগুলো উভয়ের কাজ তখন ইমাম বললেন সূর্য উদয় হওয়া সূর্য অস্তে যাওয়া চন্দ্র উদয় বা চন্দ্র অস্তে যাওয়া ওইরূপ বৃষ্টিপাত বা এই দিন রাত এ সমস্ত সব কিছু আল্লাহর কাজ আল্লাহর হাতে হায়াত মৌত এ সমস্ত সব কিছু আল্লাহর হাতে এতে বান্দার কোনো এখতিয়ার নেই বান্দা চাইলে দিন হবে আর বান্দা না চাইলে দিন হবে না এটা সম্ভব নয় এটা শুধু আল্লাহর কাজ বান্দা চাইলে বৃষ্টি হবে আর বান্দা না চাইলে বৃষ্টি হবে না এটা তার কোনো যোগদান নেই তার কিছু করার নেই সব কিছু আল্লাহর হাতে তো এই কাজগুলো এইভাবে আরও অনেক বললেন যে এগুলো আল্লাহর কাজ এতে বান্দার কোনো সহযোগিতা নেই বা বান্দার কোনো অধিকার নেই তারপরে বললেন কিছু কাজ আছে যেগুলো আল্লাহ এবং তার বান্দারা উভয় মিলে সেটাকে পরিপূর্ণ করেন যেমন ফসলের জন্যে জমি প্রস্তুত করা বীজ বোয়া এগুলো বান্দার কাজ কিন্তু ওই বীজ বড় হয়ে গাছ হয়ে তাতে ফল ধরবে কি না ফল ফলবে কি না এটা আল্লাহর হাতে বিয়ে সাদী বান্দাদের কাজ কিন্তু সন্তান আদি দান করার দায়িত্ব আল্লাহর হাতে উভয় মিলে বিয়ে না করলে সন্তানের জন্য প্রসেস হবে না কিন্তু শুধু বিয়ে করাই যথেষ্ট নয় আর বিয়ে করলেই যে সন্তান হবে এর কোনো গ্যারান্টি নেই পৃথিবীতে কত লোক আছে যাদের কোনো সন্তান নেই তো এতে বান্দার একার কাজ নয় বান্দা প্লাস আল্লাহ জমিনে অনেক অনেক সময় চাষি ভাইরা যারা আমাকে শুনছেন ভালো করে বুঝবেন অনেক অনেক সময় তারা সুন্দরভাবে জমি চাষবাস করছে কিন্তু তার তমন ফল পাচ্ছে না যেমন তারা চায় আবার অনেক অনেক সময় অত পরিশ্রম করছে না যতটা করার দরকার তার সত্ত্বেও সুন্দর ফল পাচ্ছে তো এটা আল্লাহর হাতে ভূমিকা তৈরি করা প্রস্তুত করার কাজ আমাদের দিয়েছে আল্লাহ আর তার ফল আল্লাহ নিজের হাতে রেখেছে যদি সব বান্দার হাতে হতো তাহলে কোনো চাষি কোনো কিষান কখনো ক্ষতিগ্রস্ত হতো না বা কোনো ব্যক্তি বিয়ের পরে কখনো নিঃসন্তান থাকতো না সন্তানবিহীন থাকতো না সবাই নিজের ইচ্ছা মতো ছেলে মেয়ে জন্ম দিত বা মায়ের গর্ভে ছেলে মেয়ে জন্ম নিত কিন্তু না এখানে উভয় পক্ষ মিলে এই ধরনের আরও অনেক উদাহরণ দিয়েছেন এম আলাইসালাম যে এই কাজগুলো আল্লাহ এবং বান্দা দুজনা মিলে এটা হচ্ছে দুনিয়ায় ঘটছে তারপরে তৃতীয় হচ্ছে কিছু কাজ যেগুলো শুধু বান্দার কাজ এটা এখতিয়ার আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছে যেমন পানাহার আল্লাহ নেমাত দুনিয়ায় আছে আমি কি খাবো না খাবো এটা আমার চয়েসের উপর আল্লাহ রেখেছে পরিধান আমি কি পরবো না পরবো কোন রঙের পোশাক পরবো না পরবো এটা আল্লাহ আমার উপরে রেখেছে হালাল হারাম সে বলে দিয়েছে বৈধ অবৈধ বলে দিয়েছে এবারে বৈধ ব্যবহার করব না অবৈধ ব্যবহার করব বৈধ খাবো না অবৈধ খাবো এটা আল্লাহ আমাদের উপরে রেখেছে আল্লাহ কাউকে বৈধ বা অবৈধ খাতে খেতে কোনো ধরনের বাধ্য করেনি ওইরূপ আল্লাহর উপাসনা হবে এবাদত নামাজ রোজা হজ জাকাত যা কিছু আল্লাহর এবাদত আছে এগুলো আল্লাহ আমাদের উপরে ফরজ করেছে নামাজ পড়ব কি না পড়বো এটা আল্লাহ আমার উপরে ছেড়েছে আমি যদি নামাজ পড়ি তো আমি লাভবান হব যদি না পড়ি আমি ক্ষতিগ্রস্ত হব আমি নামাজ পড়লে আল্লাহর সম্মান বেড়ে যাবে না আর নামাজ নামাজ না পড়লে আল্লাহর সম্মান ক্ষতি হবে না রোজা হজ জাকাত সমস্ত এবাদত বা সাধারণ আমরা প্র্যাকটিক্যাল লাইফে যা কিছু করছি তো যেগুলো আল্লাহ আমাদের এখতিয়ারে দিয়েছে এর জন্য আমরা দায়ী যদি নামাজ পড়ি তো আমরা স্বভাব পাবো যদি নামাজ না পড়ি তো আমরা পাপি হব রোজা যদি রাখি আমরা স্বভাব পাবো আল্লাহ আমাদেরকে সাবধান করবেন আর যদি আমরা রোজা রাখি তার জন্য আমরা পাপি হব ওইরূপ সমস্ত জিনিস যেগুলো আমাদের এখতিয়ারে আল্লাহ দিয়েছে হালাল যদি খাই তো তার জন্য আমরা লাভবান হব যদি হারাম খাই তো তার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা যদি ভালো বা বৈধ পরিধান করি তার জন্য আমরা স্বভাব পাবো আমাদের এবাদত কবুল হবে নামাজ কবুল হবে অবৈধ পড়লে তার জন্যে আমাদের এবাদত বা নামাজ রোজা কবুল হবে না তার জন্য আমরা দায়ী হব তো এগুলো বান্দার এখতিয়ারে এগুলোই আল্লাহ নিজের বান্দাকে এখতিয়ার দিয়েছে আল্লাহ কাউকে জোর জবরদস্ত করেনি তোমাকে এটাই খেতে হবে এছাড়া অন্য কিছু খেতে পারবে না তোমাকে এটাই পড়তে হবে এছাড়া অন্য কিছু পড়তে পারবে না এমন কিছু নেই এইভাবে যখন তিনটে কথা ইমাম মুসাক আদিম আলাহ ইসলাম আবু হানিফাকে বললেন আবু হানিফা ইমামের হাত চুম্বন করছে চুম্বন করে বলছে মাওলা সত্যি আপনারাই ইমাম হওয়ার অধিকার রাখেন আপনারাই যোগ্যতা রাখেন আপনাদের চেয়ে তো জ্ঞানী কেউ নয় আর আপনাদের জ্ঞান আল্লাহর তরফ থেকে দান মনে রাখবেন কোনো নবী বা কোনো এমাম মাসুম তাঁনাদের জীবনে তুলে দেখুন হিস্ট্রি তুলে দেখুন তাঁনারা কখনো আল্লাহর কোনো বান্দার কাছে যে শিক্ষা লাভ করেন পুরো ইতিহাস সাক্ষী তো মনে রাখবেন মানুষ যাদেরকে ইমাম তৈরি করেছেন বা খলিফা তৈরি করেছেন তারা আমাদের ইমাম নবীদের কাছে শিক্ষা লাভ করে তাঁরা ওই সম্মান পেয়েছেন বা ওই স্থানে পৌঁছেছেন কিন্তু যারা আসল আল্লাহর তরফ থেকে প্রতিনিধি হয়ে এসেছিলেন এই দুনিয়ায় হেদায়তের জন্যে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন তো আল্লাহর তরফ থেকে তাঁরা শিক্ষা নিয়ে এসেছিলেন শিক্ষা লাভ করে এসেছিলেন ওনারা পৃথিবীতে কারোর সামনে কখনো শিক্ষা লাভ করার জন্য বসতে হয়নি ওনাদেরকে কারণ যদি কারোর সামনে বসতেন তো সে এমামের চেয়ে তো উত্তম হয়ে যেত শিক্ষক সর্বদাই ছাত্রের চেয়ে তো উত্তম হয় তাই একটা জিনিস মনে রাখতে হবে যারা আল্লাহর তরফ থেকে মনসুস মেন আল্লাহ হাদি বা মাসুম বা ইমাম হয়েছেন তো তাঁরা আল্লাহর তরফ থেকেই এইভাবে শিক্ষা বা হেদায়ত নিয়ে এসেছিলেন বা শিক্ষা লাভ করে এসেছিলেন তাই তাঁদের বাল্যকাল বা যৌবনকাল বা বিরুদ্ধকাল সব সমান সমান শিক্ষিত ছিলেন ওনারা চিন্তা করুন এমামে মোসাক আদিম আলাইসালামের যে পদবি বললাম জাবির মানে প্রভাবশালী যে কখনো কারোর ভয় করেনি এই পদবি বা এই লাকাবের পিছনে একটা ঘটনা লিখেছে ইতিহাস এইভাবে যে একবার হারুন রশিদ যুগের বাদশাহ ছিল হজ করতে গিয়েছে তওয়াফ করার সময় বাদশাহ ছিল সুতরাং ঘোষণা করিয়ে দিয়েছে যে আমি যখন তওয়াফ করব সে সময় আমার আশেপাশে বা আমার সামনে বা পেছনে কেউ যেন তওয়াফ না করে আমি একা তওয়াফ করব আমার তওয়াফ কমপ্লিট হয়ে যাবে আমি এখান থেকে চলে যাব তারপরে আল্লাহর বান্দারা বা অন্যরা তওয়াফ করবে সুতরাং এই ঘোষণা শুনিয়ে দেওয়া হলো পবিত্র কাবাঘরে হজের সময় চিন্তা করুন সুতরাং বাদশার ভয়ে বলুন বাদশার সম্মানে বলুন সাধারণ পাবলিক সব যাচ্ছে দাঁড়িয়ে পড়েছেন যে জায়গায় কেউ তওয়াফ করছে না সেই সময় এমামে মুসা কাদিম আলাইসালাম গিয়েছিলেন হজের তওয়াফ করতে এমামে মুসা কাদিম আলাইসালাম প্রবেশ করলেন আর তওয়াফের নিয়াত করে তওয়াফ শুরু করেছেন এমন সময় ওই বাদশার ওজিররা মুশিররা বা সিকিউরিটি গার্ড যা ছিল ফৌজ বলুন যাই বলুন ওরা এসে ইমামকে চিনত না জানত না সুতরাং বলছে আয় আরবি যুবক তুমি কি ঘোষণা শোনি বাদশাহ তওয়াব করছেন এখন অন্য কারোর জন্য তওয়াব বৈধ নয় এখন অন্য কাউকে তওয়াব করার অনুমতি নয় এখন শুধু বাদশাহ তওয়াব করবেন আপনি এখন তওয়াব করতে পারবেন না আপনি সাইটে চলে যান বাইরে আসুন ইমাম বললেন এটা বাদশার দরবার নয় এটা বাদশার বাড়ি নয় তার রাজপ্রাসাদ নয় এটা সেই বাদশার দরবার সেই আল্লাহর দরবার যার দরবারে তার বান্দারা সবাই সমান কেউ বড় কেউ ছোট না কেউ হাকিম কেউ মাহকুম না কেউ রাজা কেউ প্রজা না কেউ আঁকা কেউ গোলাম নয় এখানে সবাই সমান যে অধিকার উনি রাখেন সেই অধিকার আমি রাখি আমি আল্লাহর ঘরে তওয়াফ করতে এসেছি আমি ওনার রাজপ্রাসাদে তওয়াফ করতে আসিনি যে উনি বাধা দেবেন বলে আমি বন্ধ হয়ে থাকবো বা উনি মানা করলে আমি তওয়াফ ছেড়ে দেবো না আমার অধিকার এটা আমার প্রতিপালকের তরফ থেকে সুতরাং আমাকে তওয়াফ করতে দিন এমাম তওয়াফ শুরু করেছেন আর বাদশার আগে আগে তওয়াফ করছেন বাদশাহ পিছনে পিছনে বাদশার আগে আগে এমাম তওয়াফ করছেন তওয়াফ শেষ হয়ে যাওয়ার পরে এবারে হাজার আসওয়াদকে চুম্বন করতে যাচ্ছে হারুন রশিদ বাদশাহ এমাম তার আগে পৌঁছে চুম্বন করলেন তারপরে নামাজে তওয়াব পড়তে হয় হারুন রশিদ বাদশাহ নামাজে তওয়াব পড়ার জন্যে মকামে ইব্রাহিমের পিছনে যাচ্ছে যে কি দেখছে ওখানে আগেই এমাম দাঁড়িয়ে নামাজে তওয়াব পড়ছেন এইভাবে সমস্ত আমালগুলো ইমামের পেছনে তাকে করতে হয়েছে যখন তওয়াব শেষ হয়ে গেছে বা নামাজ শেষ হয়ে গেছে এবারে বাদশাহ পবিত্র কাবা ঘরের এক কোনায় যেয়ে যেখানে ওনার জন্য বসার ব্যবস্থা হয়েছিল রাজা ছিলেন বলে সেইভাবে ব্যবস্থা করা হয়েছিল শাসনে বা আসনে বসেছেন বসার পরে নিজের অজির মুশিরদেরকে বলছেন ওই যুবককে আমার কাছে নিয়ে আসা হোক ওই যুবককে আমার এখানে আসতে বলো কিছু লোক এসেছে এসে ইমামকে বলছেন বাদশাহ আপনাকে ডেকেছেন চলুন বাদশার কাছে চলুন ইমামে মোসা কাদিম আলাইসাল্লাম বললেন প্রয়োজন কার আমার না তার যদি প্রয়োজন আমার হতো আমি তার কাছে যেতাম প্রয়োজন যখন তার সে আমার কাছে আসুক ইমাম এক হাজার আসবাদের সামনে এক সম্মানিত স্থানে বসেছিলেন সুতরাং এই খবর যে যখন হারুন রশিদের ওজির বা মুশিররা দিল তখন হারুন রশিদ ভাবল সম্মানকে বজায় রাখার জন্যে লজ্জিত হওয়ার চেয়ে তো এটাই মঙ্গল আমি নিজেই যাই সুতরাং নিজে নিজের স্থান ছেড়ে উঠে আসলো ইমামে আদিম কাদিম আলাইসালামের দরবারে আসলো বা যেখানে উনি চাটার ওপরে বলুন বিছানার ওপরে বলুন বসেছিলেন কিছু বিছিয়ে সে সময় কাবাঘর শ্বেতপাথরে তৈরি ছিল না মাটির জমিন ছিল বসলেন এমন সময় হারুন বাদশাহ আসছে এসে বলছে এ যুবক তোমার এত সাহস আমার ঘোষণাকে অমান্য করে অবাধ্য করে তুমি আমার আগে আগে তবাব করেছ সমস্ত হজর ফরিজা বা মানাসিক আঞ্জাম দিয়েছ তুমি কি একবার ভাবনি বাদশার অপমান করে তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো ইমাম তখন বললেন বাদশাহ আমি জানি এটা আল্লাহর ঘর আর এই পবিত্র ঘরে চুল পরিমাণে কাউকে আঘাত করা মহাপাপ তার জন্যে কাফারা দিতে হবে আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন তো আপনি কখনো ওই ভুল করবেন না যে ভুল করতে এখানে মানা সুতরাং আমার পুরো বিশ্বাস ছিল যে আপনি আমার কিছু করতে পারবেন না বা কিছু করবেন না সুতরাং আমি আমার দায়িত্ব পালন করছিলাম আল্লাহর তরফ থেকে যে হজ ফরজ করা হয়েছে যে মানাসিকে হজগুলো আমার আঞ্জাম দিতে হবে আমি সেগুলো আঞ্জাম দিচ্ছিলাম আপনার ভয় করার কোনো প্রয়োজন ছিল না আপনার জন্য জায়গা কম ছিল না জায়গা বড় জায়গা ছিল আপনি আরামে তওয়াব করছিলেন আমি তো কোথাও আপনাকে বাধা দিইনি তওয়াব করতে বাধা দিইনি হাজারে আসওয়াদকে চুম্বন করতে বাধা দিইনি বা মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়তেও আমি বাধা দিইনি আপনার জন্য কোনো অবরোধ সৃষ্টি করিনি অসুবিধার জন্য কোনো কাজ করিনি তাহলে ভয় করার কারণ কী এই কথা শুনে হারুন রশিদ বুঝতে পারলো যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নয় সুতরাং জিজ্ঞাসা করছে আপনি কে এবারে এমাম নিজের পরিচয় করেছেন আমি ফরজন্দ রসুল নবীর সন্তান নবীর বংশধারী এখানে অনেক কথা আছে কিন্তু আমি খুব সংক্ষিপ্ত করতে চাই নবীর বংশধারী তখন হারুন বলছে যে আমি কিছু প্রশ্ন করতে চাই যদি আমার প্রশ্নের আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনি যা করেছেন এটা মার্জনার নজরে দেখা হবে ক্ষমার নজরে দেখা হবে আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন তো আপনাকে সাজা নিতে হবে সাজা দেওয়া হবে আপনি সাজা পাবেন ইমাম তখন বললেন আপনি যে আমার কাছে প্রশ্ন করতে এসেছেন বা কিছু জানতে এসেছেন এইগুলো জেনে লাভবান হওয়ার জন্য এসেছেন না আমার পরীক্ষা নিতে এসেছেন ইমাম কিভাবে তাকে শিক্ষা দিচ্ছেন এটা শুনুন ইমাম বলছেন আপনি যে আমার কাছে প্রশ্নগুলো করবেন আপনি শিক্ষা লাভ করার জন্য প্রশ্ন করবেন না আমাকে যাচাই করার জন্যে বা আমার পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন করবেন তখন হারুন রশিদ বলছে না আমি শিক্ষা লাভ করার জন্যে প্রশ্ন করতে চাই তখন ইমাম বললেন শিক্ষা লাভ করার জন্য যদি প্রশ্ন করতে চান তো আপনি ছাত্র আর আমি শিক্ষক এক ছাত্রকে আদবের সঙ্গে বসে জিজ্ঞাসা করতে হয় সুতরাং আপনি সেইভাবে জিজ্ঞাসা করুন আমি উত্তর দেব হারুন রশিদ চুপচাপ বসে পড়েছে বসে পড়ে এবারে জিজ্ঞাসা করছে একটাই প্রশ্ন করেছে তার এমন উত্তর দিয়েছে যে হারুন তার স্বপ্নও ছিল না যে ইমাম এত গভীর খবর রাখেন আর এইভাবে তাকে উত্তর দেবেন সুতরাং হারুন রশিদ নিজের জ্ঞান হিসেবে বুদ্ধি হিসাবে একটা সরল প্রশ্ন করেছে আর প্রশ্নটা ছিল এই যে ফরজ শরিয়াতে ফরজ বা ওয়াজিব বলতে কি যখন এই প্রশ্নটা করেছে তখন ইমাম বলছেন এবারে শোনার প্রয়োজন আছে খুব গুরুত্ব দিয়ে শুনবেন ভালো করে মন দিয়ে শুনবেন এমাম বলছেন এক পাঁচ সতেরো চৌত্রিশ বিরানব্বই একশো তিপ্পান্ন চুরানব্বই একশো তিপ্পান্ন চল্লিশ বারো পুরো জীবন যখন এই কথা বললেন বাসা রাজা হারুন রশিদ বলছে আপনি আমাকে অঙ্ক শেখাচ্ছেন আমি আপনার কাছে একটা শরিয়াতের প্রশ্ন করেছি যে শরিয়াতে ফরজ বলতে কি কোন জিনিসগুলো ফরজ করা হয়েছে আমি সেগুলো জানতে চেয়েছি আপনি আমাকে গুনতি বা অঙ্ক বলছেন এমাম তখন বললেন যখন ছাত্র হয়ে প্রশ্ন করেছেন তো ছাত্র একটা ভালো সুবোধ ছাত্রর মতো অপেক্ষা করুন ব্যাখ্যা জিজ্ঞাসা করুন যে এক বলতে কি পাঁচ বলতে কি সতেরো বলতে কি চৌত্রিশ বলতে কি চুরানব্বই বলতে বলতে কি একশো তিপ্পান্ন বলতে কি চল্লিশ বলতে কি বারো বলতে কি বা জীবনে একবার বলতে কি আপনি জিজ্ঞাসা করুন আমি বলছি আপনি না বুঝে আগে থেকে ভুল ধারণা কেন নিয়ে আসছেন তখন হারুন রসে বলছে আপনি বলুন হাত করছে যে হ্যাঁ এবার আমি জানতে চাই এই যে আপনি অঙ্কগুলো বললেন সংখ্যাগুলো বললেন এর অর্থ আমার প্রশ্নের সঙ্গে কি অর্থ রাখে আমার প্রশ্ন ছিল শরিয়াতে ফরজ কি তখন ইমাম বললেন আমি যে বললাম এক তার মানে শরিয়াত একটাই এখন নবীর একটাই শরিয়াত যে শরিয়াতের ওপরে আমাদেরকে আমাল করতে বলা হয়েছে আল্লাহর তরফ থেকে এই শরিয়াতে মোহাম্মদীকে আমাদের ওপরে ফরজ করা হয়েছে তো এক নম্বর হচ্ছে শরিয়াতে মোহাম্মদি বা ইসলামী শরিয়াত যেটাকে মেনে চলতে বলা হয়েছে তারপরে বললেন পাঁচ অর্থাৎ পঞ্জাগনা নামাজ আমাদের ওপরে ফরজ করা হয়েছে পাঁচ ওয়াক্তর নামাজ তারপরে সতেরো বলতে ওই পাঁচ ওয়াক্তর যে আমরা নামাজ পড়ি টোটাল সতেরো রেখাত নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে মনে রাখবেন সতেরো রেখাত নামাজ ফরজ করা হয়েছে চৌত্রিশ বলতে এই সতেরো রেখাতে চৌত্রিশটি সেজদা প্রতি রেখাতে দুটি করে সেজদা তো এই সতেরো রেখাতে চৌত্রিশটি রেজ সেজদা আমাদের উপরে ফরজ করা হয়েছে এখানে কিন্তু কোনো সন্ন্যত নিয়ে আলোচনা হচ্ছে না এটা শুধু হারুন রশিদ জিজ্ঞাসা করেছে যে আমাদের উপরে ফরজ কি বা ফরজকে ব্যাখ্যা করে শুনতে চেয়েছিল তাই এমাম বলছেন প্রথম ফরজ হচ্ছে শরিয়াতে মোহাম্মদীকে ফলো করা তারপরে ওই শরিয়াতে মোহাম্মদীতে পাঁচ অক্ত নামাজের হুকুম দেওয়া হয়েছে আর সেই পাঁচ নামাজে চৌত্রিশটি সতেরো রেখাত নামাজ আর চৌত্রিশটি সেজদা তারপরে এমাম বললেন চুরানব্বই চুরানব্বই অর্থাৎ এই পঞ্জাগানা নামাজ মানে সতেরো রেখাত নামাজে চুরানব্বই বার তাকবির বলতে হয় প্রতি রেখাতে রুকোতে যাওয়ার আগে রুকুর পরে সেজদার পরে আপনারা জানেন যেভাবে নামাজ পড়তে তো টোটাল তাকবির হচ্ছে সতেরো রেখাত নামাজে পাঞ্জাগানা নামাজে টোটাল তাকবির হচ্ছে চুরানব্বই বার তারপরে বললেন একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন অর্থাৎ এই নামা পঞ্জাগানা নামাজ মানে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যে জিকির বা তসবিহাতগুলো পড়ি সেজদার জিকির সেজদার পরের জিকির বসের জিকির ওঠার সময়ের জিকির সেজদার যাওয়ার সময়ের জিকির সমস্ত জিকির মানে সুরা ছাড়া আর যেগুলো আমরা নামাজে পড়ি বা বলি একে বলা হয়েছে তসবিহাত বা আজকার তো এই তসবিহাত বা আজকার আজকার টোটাল হচ্ছে একশো তিপ্পান্ন যেটা আমাদের উপরে ফরজ করা হয়েছে তারপরে এমাম বললেন চল্লিশ চল্লিশ অর্থাৎ দুম্বা ভেড়া বা ছাগল চল্লিশটায় একটা একটা জাকাত ওয়াজিব চল্লিশটা ভেড়া বা দুম্বার উপরে একটি দুম্বা জাকাত দিতে হয় তাই চল্লিশটায় একটি আমাদের উপরে ফরজ করা হয়েছে তারপরে বারো বারোই এক তার মানে বারো মাসের মধ্যে এক মাস আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এগারো মাস খেতে পড়তে পারো কিন্তু রমজান মাসে রোজা রাখতে হবে তো বারোই এক মানে এক মাসে রোজা ফরজ আর শেষ কথা বললেন জীবনে একবার ফরজ করা হয়েছে সেটা হচ্ছে হজ একবার যদি সে সক্ষম হয় তো তার উপরে জীবনে একবার হজকে ফরজ করা হয়েছে বারবার যাওয়া সৈন্য যদি যেতে পারে সক্ষম হয় তার জন্য সন্ন্যত মানে একের থেকে দ্বিতীয়বার কি তৃতীয়বার কি চতুর্থবার আলমে আরওয়ায় জানাবে ইব্রাহিম নবীর আওয়াজে উনি যে ডাক দিয়েছিলেন হজের জন্যে যে যতবার লাভব্যাগ বলেছিল সে ততবার হজে যাবে তো একবারে ফরজ কিন্তু বাকি শূন্য তো এমাম কি বললেন বাদশাহ জীবনে একবার হজকে ফরজ করা হয়েছে যখন এইভাবে ওই অঙ্কর সংখ্যাগুলো ব্যাখ্যা করে বললেন বাদশাহ বললেন আমি খুব দুঃখিত যে আমি ভাবছিলাম তুমি হয়তো আমার উপরে নিজের সম্মানকে বৃদ্ধি করার জন্যে বা নিজেকে বড় করার জন্যে আমার আগে আগে চলছ কিন্তু এখন বুঝলাম না সত্যি তুমি এর যোগ্যতা রাখো তুমি এমাম তোমাকেই আগে থাকা উচিত কিন্তু দুঃখের বিষয় শত্রুরা ইমামদের হকিকাত জানার পরেও কিন্তু তাদেরকে মানেননি আর আজও দুঃখের বিষয় নবী ও নবীর আহলেবায়তের ফজিলাত বা তানাদের মর্যাদা তানাদের শিক্ষা দীক্ষা সব কিছু দুনিয়ার জেন জানছে জানার পরেও কিন্তু ওইভাবে তানাদেরকে মানছে না যেভাবে মানার দরকার বা নবীর উম্মাতিরা নবী ও নবীর আহলে বায়াতের মর্যাদা তানারা জানতেন পূর্বপুরুষদের কথা বলছি কিন্তু দুঃখের বিষয়ে তানারা জেনেও তানাদেরকে মানেননি তানাদের হক থেকে তানাদেরকে বঞ্চিত করেছিলেন তাই আমরা এমামে মুসা কাদিম আলাহ ইসলামের শাহাদ দিবস উপলক্ষে এখানে একটা হাদিস আমি পড়তে চাই যে হাদিসে এমাম মুসা কাদিম আলাহ ইসলাম বলছেন طوبى لشيتنا المتمسكين بحبلنا في غيبة قائمنا على موالاتنا والبراءة من عدائنا জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন এমামে মুসা কাদিম আলাহ ইসলাম নিজের অনুগামী অনুসারীদের জন্যে বলছেন তুবা মানে জান্নাতের ওই গাছ যে গাছের সমস্ত প্রকারের ফল ফুল লাগবে বা জান্নাতবাসীরা ওই গাছ থেকে সমস্ত প্রকারের ফল ফুল মানে সেখানে পাবেন তো এটা জান্নাতের মাঝখানে ওই গাছটা আছে তা ওই গাছের কাছে যেতে গেলে তাকে জান্নাতে প্রবেশ করতে হবে তাই ইমাম মুসাল্লাম বলছেন তুবালে শিয়াতে না ওই জান্নাতের ওই গাছ আমাদের অনুগামী অনুসারীদের জন্যে কোন অনুগামী কোন অনুসারী কোন শিয়া আল্লাহ মোতাম্মসিকিন হাবলে রফি গায়বাতে কায়েমেনা যে শিয়ারা মানে এই বিশেষ করে এই যুগের শিয়াদের জন্য উনি বলছেন যারা আমাদের কায় মানে ইমামি মেহেদি আলাহ গায়েবাতের গায়বাতের যুগের অদৃশ্যকালীন যুগে ওনার গায়বাতের জমানায় আমাদের থেকে জড়িত থাকবে আমাদের রশ্মিকে ধরে থাকবে অর্থাৎ আহলে বায়তকে মেনে চলবে আলমতামাসিকিনা না ফি গায়বাতে না আলা মোয়ালেতেনা শর্ত হচ্ছে আলা মোয়ালাতেনা ওয়াল বারা আমিন না আমাদের ভালোবাসার সঙ্গে এবং আমাদের যারা শত্রু তাদের থেকে ঘৃণা বা দূরে থেকে মনে রাখবেন এটাই হচ্ছে মেন জিনিস আহলে যদি কেউ ভালোবাসে তো আহলে বাইতের যারা শত্রু ছিল তাদের থেকে দূরে থাকতে হবে আহলে বাইতের শত্রুকেও ভালোবাসছে আবার আহলে বাইতকেও ভালোবাসছি তো একবার সাপের মুখে চুমু একবার ব্যাঙের মুখে চুমু এটা মোনাফিক এটা সত্য মুসলমান মমিনের পরিচয় পরিচয় নয় মনে রাখবেন এক খাপে দুটো তলোয়ার রাখা যায় না একটা খাপে একটাই তলোয়ার হয় তো হয় আহলে বায়তের ভালোবাসা রাখুন অন্তরে আর নইলে আহলে বায়তের শত্রুদের ভালোবাসা আহলে বায়তের শত্রু এবং আহলে বায়তকে এক জায়গায় করবেন না কেননা এটা সম্ভব নয় আল্লাহ নেজাসাতকে আহলে বায়ত থেকে দূর রেখেছে আর যে অন্তরে আহলে বায়তের শত্রুদের ভালোবাসা আছে তার মানে ওই অন্তর পবিত্র নয় আর যে অন্তর পবিত্র নয় ওই অন্তরে আহলে বায়তের প্রাকৃতিক ভালোবাসা যে ভালোবাসা থাকার দরকার ওই ভালোবাসা কখনো স্থান পাবে না কেননা আহলে বায়তের শত্রু শত্রুরা যেখানে আছে আহলে বায়ত সেখানে থাকতে পারেন না আর আহলে বায়ত যেখানে থাকবে অর্থাৎ যে অন্তরে প্রকৃত আহলে ব্যতের ভালোবাসা আছে সে অন্তরে কখনো আহলে ব্যতের শত্রুর স্থান পাবে না এই জিনিসটা যদি আমরা বুঝি বা মেনে চলি তো আমরা ওই পথের প্রতীক হতে পারবো যে পথের উপরে আল্লাহ রসুল ও নব্বীর আহলে ব্যায়ত আমাদেরকে দেখতে চান বা দেখতে চেয়েছেন এমামে মুসা কাদিম আলাইসালামের জীবনের বহু ঘটনা আছে যেগুলো আমাদের জন্যে আদর্শ বা উদাহরণ যদি আমরা সেগুলোকে মেনে চলি বা ফলো করি তবে ইমামদেরকে জেনে মেনে বা ওনাদেরকে ফলো করে যদি আমরা সিরাতুল মুস্তাকিমের ওই পথের ওপরে চলতে পারি যে পথ আমাদেরকে জান্নাত নিয়ে যাবে তো এতেই আমাদের ইহকাল ও পরকালের জন্য মঙ্গল আর যদি ওই পথ যে পথকে আল্লাহ সিরাতুল মুস্তাকিম বলেছে হজরত আলী ও হজরত আলী আলাহ আওলাদ মানে নবী ও নবীর আহলে বায়াতের পথ ওই পথকে ছেড়ে যদি কেউ জান্নাত খোঁজে কেউ জান্নাতে যেতে চায় তো তার ভুল ধারণা সে স্বপ্নর মধ্যে আছে যে স্বপ্ন কখনো সাকার হবে না বা সত্য হবে না তাই এমামে মোসা কাদিম আলাইসালামের জীবনীতে আরও যখন আমরা আগে যাই তো অনেক কিছু এমন দেখেছি যে এমামে মোসা কাদিম আলাইসালাম যেমন বললাম বাবুল হাওয়ায় যে শত্রুদেরকে কখনো নিরাশ করেননি আপনারা জানেন এমামে জাফর সাদিক আলাইসাল্লামের পরে একটা মতভেদ সৃষ্টি হয়েছিল ওই আহলেবায়তকে নিয়ে যে এমামে জাফর সাদিক আলাইসালামের পরে ইমাম কে হবেন কেননা হজরত আলী আলাইসালামের দুই সন্তান হাসান ও হোসাইন ইমাম হয়েছিলেন ওনার পরে তারপরে থেকে যত ইমাম সব ইমামের সন্তান মানে ইমামের বড় ছেলে ইমাম হয়েছেন যেমন ইমাম হোসেন আলাহ ইসলামের বড় ছেলে এমামে জামিনুল আবদিন আলাহ ইসলাম উনি জিগর এমাম হয়েছিলেন এমামে হোসেন আলাহ ইসলামের পরে কারবালার ঘটনার পরে তারপরে ওনার পরে ওনার ছেলে এমাম মোহাম্মদ বাকির আলাহ ইসলাম এমাম হয়েছিলেন এমামে মোহাম্মদ বাকির আলাহ ইসলামের পরে ওনার ছেলে এমামে জাফর সাদিক আলাহ ইসলাম এমাম হয়েছিলেন তো এইভাবে ধারাবাহিক যখন বড় ছেলে এমাম হয়ে আসছেন তো সবাই এই ভাবছিল যে এমামে জাফর সাদিক আলাহ ইসলামের বড় ছেলে ছিলেন আবদুল্লাহ বা ইসমাইল মানে দুটোই একই ব্যক্তির নাম ইসমাইল ইবনি ইমামে জাফর সাদিক আলাইসালাম কিন্তু এই যে ইমামাতের এই যে স্ট্যাটাস বা অহদা বা এই পদ এটা কিন্তু আল্লাহর দান আল্লাহর তরফ থেকে যাকে ইমাম করা হয়েছে সেই এই পদ পাবে যখন জানাবে ইব্রাহিম নবীকে ইমাম করা হয়েছিল ইন্নি জায়লকাস ইমামান আপনাকে আল্লাহ বলছে আমি আই ইব্রাহিম তোমাকে লোকদের ইমাম করতে চাই তখন জানাবে এব্রাহিম নবী জিজ্ঞাসা করেছিলেন মিনজুর রিয়াতি আমার বংশধারীরাও কি ইমাম হবে আল্লাহ বলেছিল লাইয়ানাউল আহিদিয়াজ আলমিন হ্যাঁ তোমার বংশধারীরা ইমাম হবে কিন্তু এই অহদা এই পদবি বা এই স্থান সে পাবে না যে নিজের ওপরে কখনো অত্যাচার করবে মানে কোনো প্রকারের ভুল বা পাপ যদি কেউ করে সে কখনো এমাম হবে না কেননা এমাম যদি পাপ করে তো মামুমরা তার পেছনে সেটা ফলো করবে সুতরাং ইমামের যে উদ্দেশ্য সেটা বৃথা হয়ে যাবে এমামে জাফর সাদিক আলাইসালামের বড় ছেলে ওনার জীবনেই মারা গিয়েছিলেন ইতিহাস যেটা বলছে কেননা নবীর ভাষায় নবী নিজের পরে কে ওনার প্রতিনিধি হবেন কে কে খলিফা হবেন কে কে ওনার জানাসীন হবেন ওনার স্থান পাবেন বা উম্মাতের অভিভাবক হবেন বা ইমাম হবেন উনি নাম নিয়ে বলেছিলেন আর নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেননি উনি বলেছিলেন আল্লাহ খলফা ইবাদ ইতনাশার আউ আল আইম্মা বাদি আমার পরে আমার বারোজন খলিফা হবে আর আমার পরে আমার বারোজন বারোজন আমার উম্মতের ইমাম হবেন প্রথম আউ্ল হুম আলী ইবনে আবি তালিব ওয়াসানি ওয়াসালিস এইভাবে নাম নিলেন দ্বিতীয় হাসান হবেন তৃতীয় হোসেন হবেন চতুর্থ আখরুম আখরুম আল মেদার শেষ ইমাম হবেন ইমামে মেহদি তো একের পরে একের নাম নিয়েছিলেন তো ষষ্ঠম ইমাম ইমামে জাফর সাদুল্লাহ ইসলামের পরে যদি ওনার বড় ছেলে ইমাম হওয়ার যোগ্য হতেন তাহলে ইমাম বা নবী করিম সাল্লাহ ইসলাম ওখানে ইসমাইল ইবনে জাফর বলতেন কিন্তু ওখানে নবী করিম সাল্লাহ সাল্লামের মোসে ইবনে জাফর অর্থাৎ ষষ্ঠম ইমামের ছেলে দ্বিতীয় ছেলে মুসা উনি এমাম হবেন কেননা এটা আল্লাহর তরফ থেকে দান এটা মানুষের তৈরি নয় যে আমি যাকে চাচ্ছি তাকে তৈরি করে দিই বা আমার যে ছেলেকে আমি মনে করব তাকেই এমাম তৈরি করব না এটা মনসুস মিন আল্লাহ অর্থাৎ আল্লাহ থেকে আল্লাহর তরফ থেকে আগেই সিদ্ধান্ত হয়েছিল যে কে যুগের এমাম হবেন সুতরাং নবী করিম সাল্লাহ সাল্লাম বলে গিয়েছিলেন যে ষষ্ঠম ইমাম ইমাম জাফর ইসলামের ছেলে ইমামে মুসা কাদিম ইসলাম সপ্তম ইমাম হবেন কিন্তু ওখানে এসে আজ এসমাইলি ফেরকা বহরা শিয়া আপনারা শুনেছেন আগাখানি শিয়া এই সমস্ত শিয়ারা কিন্তু ওখান থেকে মতভেদ করেছিল তাদের হিসেবে ইসমাইল ইবনে ইমাম জাফর ইসলাম মারা গিয়েছিলেন বলে উনি এমাম হতে পারেননি কিন্তু ওনার পরে ওনার ছেলে এই অধিকার রাখে সুতরাং মোহাম্মদ ইবনে ইসমাইলকে কিছু লোক ইমাম মেনে নিল বাস্তবে ইমাম ছিলেন ইমামে মুসা কাদিম আলাইসালাম কিন্তু ধারাবাহিক হিসেবে তারা ভুল বুঝে মোহাম্মদ ইবনে ইসমাইলকে ইমাম মেনে নিল আর মোহাম্মদ ইবনে ইসমাইল মানে ইমামে মুসা কাদিম আলাইসালামের ভাইপো ভাইয়ের ছেলে উনিও কিন্তু জানতেন যে আমি ইমাম নয় কিন্তু দুনিয়ার লোভে হোক স্বার্থ লোভে হোক সম্মানের লোভে হোক যা কিছু লোভে বানু ওমাইয়ার সহযোগিতায় উনি ওই স্থান প্রাপ্য করার চেষ্টা করলেন সুতরাং হারুন রশিদ বাদশাহ যখন খবর পেল নিজের অজিতদের মাধ্যমে কি গোয়েন্দা জাসুসদের মাধ্যমে যে মোসা কাদিম আলাইসালামের রাজিত্ব চলছে মদিনায় আর ওই হেজাজ মানে আরববাসীরা ওই এলাকার লোকেরা সবাই খেরাজ মানে জাকাত খুমুস বা রুকুমে শারি ইমাম মুসা আলী আলাইসালামকে দিচ্ছেন তাই এসে বলছে ষড়যন্ত্র রূপে যে মনে হচ্ছে এখন উম্মাতে মুসলিমার দুটি রাজা রাজিত্ব করছে আর একটি রাজা মদিনায় আর আরেকটি রাজা বাগদাদে মানে হারুন রশিদ বাগদাদে ছিল তখন আর এক রাজার সম্মান অনেক বেশি কেননা সে মদিনাতের রসুলে আছে আর নবীর বংশ আর আর এক রাজার সম্মান যেন কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই কথা যখন হারুন রশিদ শোনাচ্ছে বড় রেগে গেছে সুতরাং সে সুযোগ খুঁজছিল আমি কিভাবে এমামকে ছোট করব বা ইমামকে শেষ করব যতক্ষণ ইমাম মুসা কাদিম আলাইসলামকে রাস্তা থেকে না সরাচ্ছি আমি সম্পূর্ণভাবে ওই স্থান পাচ্ছে না মুসলিম সমাজে মুসলিম জগতে যেটা বানু আব্বাস বা বানু উমাইয়া নিজের অধিকার মনে করছিল সুতরাং ষড়যন্ত্রর মাধ্যমে নিজের ওজিরদের কাছে জিজ্ঞেস করলো যে কার মাধ্যমে আমি সঠিক হকিকার জানতে পারবো তখন কেউ বলল এখন যদি আপনি সঠিক হকিকার জানতে চান তো ওনারই বংশধারী মোহাম্মদ বিন ইসমাইল যাকে নিয়ে মতভেদ চলছে ওকে হাত করুন ওকে যদি হাত করতে পারেন আপনার কথা মতো কাজ করবে আর শিয়াদের মধ্যে অনুগামী অনুষদের মধ্যে মতভেদ হয়ে যাবে আর তখন তারা আপনার অনুদান পেলে বা আপনার সহযোগিতা পেলে সব মোহাম্মদের দিকে চলে আসবে মানে মোহাম্মদ ইবনে ইসমাইলের দিকে বাদশাহ বলল ঠিক আছে দেখো মোহাম্মদকে চিঠি লিখছে আপনি এখানে চলে আসুন আপনার জন্য রাজপ্রাসাদে সুসম্মানের সঙ্গে স্বাগতম স্বাগতম করা হবে আর আপনার জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিস উপলব্ধি করে দেওয়া হবে সুতরাং ওই মোহাম্মদ নিজের চাচা এমামি মুসা কাদিম আলাহ ইসলামের কাছে আসছে এসে বলছে বায়না করছে যে আমি বগদাদে যেতে চাই আমি বড় ঋণী হয়ে গেছি অনেক পয়সা লোকের আমার উপরে আছে আমি ঋণ শোধ করতে পারছি না জীবনযাপন করে এখানে কঠিন হয়ে যাচ্ছে সুতরাং আমি বাগদাদে যেয়ে নিজের জন্য উপায় করতে চাই হয়তো ওখানে আল্লাহ আমার জন্য কোনো উপায় করে দেবে আমার ঋণ শোধ আমি শোধ করতে পারবো সুতরাং আমি যেতে চাই কোনো উপদেশ যদি থাকে তো আপনি বলুন বা কোনো কিছু বলার যদি থাকে বলুন এমামি মুসা কাদিম ইসলাম সমস্ত ষড়যন্ত্রিকা ষড়যন্ত্রর খবর রাখতেন বা এমামাতের যে জ্ঞান বা এলমে গায়েব ছিল উনি সব জানতে পারলেন তখন উনি বললেন নিজের ভাইপোকে এ মোহাম্মদ তুমি ইরাকে যেও না তুমি বাগদাদে যেও না জালিম বাদশাহ তোমাকে ষড়যন্ত্রর মাধ্যমে মাধ্যমে ডাকছে তোমার ঋণ আমি শোধ করে দিচ্ছি আর তোমার পানাহারের জন্য সমস্ত ব্যবস্থা আমি করছি কিন্তু চিন্তা করুন যে এমামের বিরুদ্ধে যে নিজেকে এমাম করার চেষ্টা করছিল আর এমামকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করছিল তাকে এমাম এইভাবে বলছেন যে তোমার সমস্ত প্রয়োজনকে আমি পুরো করবো তোমার ঋণ আমি শোধ করব তোমাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই তখন সে দেখলো না যদি আমি এখানে থাকি তো আমার মনোকামনা আশা পুরো হবে না সুতরাং বায়না করলো বায়নার পরে যখন বায়না করলো তখন ইমাম বললেন ঠিক আছে যদি তুমি যেতে চাও যাও তখন ওই মোহাম্মদ বলছে আমাকে কিছু অজনসিয়ত করুন কিছু বলতে চান যদি বলুন তো বলে না আর কিছু বলার নেই আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি সুতরাং যাচ্ছে তবে যখন চলে যাচ্ছে তখন ইমাম বললেন একটা জিনিস মনে রেখো মোহাম্মদ আমার কাতলের ষড়যন্ত্রে যেন তুমি শরিক হয়ে না নিজের বংশের রক্তকে পাত করার জন্য তুমি জানো ওই পাপে শরিক হয়েও না আমার বাচ্চাদেরকে যেন এতিম করার কাজে তোমার হাত না থাকে ইমাম জানতেন কারণ এখানে ওখানে যে কী ষড়যন্ত্র হবে সেভাবেই হয়েছিল যাই হোক আমি খুব সংক্ষিপ্ত বলতে চাই ইমাম ইশারায় বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু সে বোঝেনি আর ওই ষড়যন্ত্রের মাধ্যমে পরে ইমামকে মদিনা থেকে গ্রেফতার করে বাগদান নিয়ে যাওয়া হয়েছিল কেননা ওই মোহাম্মদ ইবনে ইসমাইল বাদশাকে খুশি করার জন্য বলেছিল যে আমার চাচা মৌসা ইবনে জাফর যতক্ষণ আছে আপনি ওই স্থান কখনো পাবেন না ইসলাম জগতে যে স্থানের আপনি আশা করছেন আর তার দোয়া তার সম্মান আল্লাহ দোয়া সম্মান সুতরাং তাকে রাস্তা থেকে সরালে তাহলে আমি এমাম হতে পারবো আর আপনার রাজিত্ব ইসলামী রাজিত্বে আপনি যে সম্মান পেতেন সেটা পাবেন যাই হোক ষড়যন্ত্রের মাধ্যমে এমামে মুসা কাদিম আলাইসালামকে মদিনা থেকে গ্রেফতার করে বাগদাদ নিয়ে আসা হলো এর আগেও ওনাকে দুবার গ্রেফতার করা হয়েছিল কিন্তু জালিম বাদশাহ যার কাস্টেডিতে এমামকে রেখেছিল তারা যখন এমামের ব্যবহার দেখলো এমামের এবাদত বা উপাসনা দেখলো তারা বাধ্য হয়ে রাজাকে বাদশাকে বলল যে এমন নেক বান্দাকে আপনি কেন গ্রেফতার করিয়েছেন বা এমন নেক বান্দাকে কেন কয়েদখানায় রাখতে চান বা কেন তাকে উপাসনার জন্যে বা আল্লাহর বান্দাদের সেবা করার জন্য খেদমাত করার জন্য কেন সুযোগ দিচ্ছেন না তখন ওই জালেম বাদশাহ এটাই উত্তর দিত যে এনারা যদি সামনে থাকেন তাহলে আমাদেরকে কেউ মানবে না কেউ আমাদের কাছে আসবে না কেউ আমাদের সম্মান করবে না চিন্তা করুন যাই হোক এমাম তৃতীয়বার যখন বগদাদে পৌঁছেছেন তো এবারে বড় এক আহলেবায়তের চরম শত্রু সিন্দিবিন শাহিকের কয়েদখানা রাখা হয়েছে আর তাকে বলা হয়েছিল ইমামকে যত পারবে শারীরিক বা মানবিক টর্চার করতে থাকবে ইমামকে যেন শান্তিতে থাকতে দেবে না আর ওই জালিম বানু আব্বাস যারা আহলে শত্রু ছিল সেই শত্রুদের বংশধারী ওই জালিম ইমামের ওপরে জুলুম করছে ইমাম কখনো কিচ্ছু বলেননি সমস্ত জুলুম সয়ে যাচ্ছেন শেষে যখন দেখলো যে আমার এত জুলুম করার পরে উনি কোনো প্রতিবাদ করছে না যে প্রতিবাদকে আগে রেখে আমি ওনাকে হত্যা করে দেব আর কাল সমাজকে বলবো যে উনি এইভাবে প্রতিবাদ করেছিলেন বলে বাদশার বিরুদ্ধে বলেছিলেন বলে আমি ওনাকে হত্যা করে দিয়েছি সুতরাং যখন কোনো সুযোগ পেল না তখন ওই সিন্দি বিন শাহেক বাদশাকে চিঠি লিখছে যে ইমামকে আমি মারার কোনো সুযোগ পাচ্ছি না তখন ওই জালিম বাদশাহ বলছে তাহলে এমামের খাওয়ার মধ্যে বিষ দাও তাই এমামে মুসা কাদিম আলাইসালামকে একদিন সকালের নাস্তার সময় খেজুরের মধ্যে বিষ দিয়ে খাইয়ে দেওয়া হলো এমাম তখন নিজের এক অনুগামী অনুসারী এক বন্ধুকে নিজের কাছে ডাকলেন ডেকে বললেন আই অমুক তোমরা সাক্ষী থেকো আমি কখনো আল্লাহর বান্দাদের কখনো ক্ষতি করেনি কাউকে কোনো আঘাত করেনি কাউকে আমার কষ্ট দিইনি কিন্তু আজ আমাকে বিষ দেওয়া হয়েছে কাল আমার রং হলুদ হয়ে যাবে আর কি সবুজ হয়ে যাবে আর পরশু আমি এই দুনিয়া থেকে চলে যাব আমার পরে আমার বাচ্চাদের খেয়াল রেখো কেননা মদিনা থেকে যখন আমাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে আমি আমার বাচ্চাদের সঙ্গে শেষ সাক্ষাৎ করতে পারিনি আমার বাড়িতে আমাকে যেতে দেওয়া হয়নি ওখান থেকে আমাকে তুলে নিয়ে আসা হয়েছে আমার বাচ্চারা আমার অপেক্ষায় আছে সুতরাং এমাম তৃতীয় দিন যখন বিষের আঘাত মানে শেষ চরম স্থানে পৌঁছে গেছে তখন এমামের সেবক হিসেবে যাকে রাখা হয়েছিল এমাম তাকে ডাকলেন ডাকে বললেন আমাকে একটু পানি দাও আমি আর বেশিক্ষণ এই দুনিয়াতে নেই সঙ্গে সঙ্গে পানি নিতে যাচ্ছে পানি নিয়ে যখন ফিরে আসছে তখন কি দেখছে এমামের পাশে এমাম জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে সে এমামের পাশে একজন যুবক দাঁড়িয়ে আছেন ইনি ছিলেন এমামে রাজা আলাইসালাম এজাজে এমামাতে বা এমামাতের যে চমৎকার বা মজেজা আল্লাহ ওনাদেরকে দান করেছিলেন যে শক্তি দান শক্তির মাধ্যমে উনি ওখানে পৌঁছে গিয়েছিলেন কেননা এমাম যাওয়ার সময় নিজের পরের এমামকে ওসিয়ত করে যান বা ইলমে এমামত ওদিয়ত করে যান তো সেইটা দেওয়ার জন্যে উনি স্মরণ করেছিলেন নিজের ছেলেকে তো এমাম এরাজ আলাহ ইসলাম ওখানে পৌঁছেছেন ওই ব্যক্তি দেখে আশ্চর্য যদি এখানে তো কেউ ছিল না নি কীভাবে আসলেন কোথা থেকে আসলেন তখন এমাম ইশারা করলেন চুপ করো এ আমার ছেলে যদি জালিম খবর পায় তো আমার ছেলেকে হয়তো বন্দি করে দেবে তাই কাউকে কথা বলো না সুতরাং রাজে এমামাতে এমাম রাজা আলাইসালামকে দেওয়ার পরে এমামি মুসা আদিম আলাইসালাম পানি পান করলেন আর এই দুনিয়া থেকে চলে গেলেন আমি বলবো মাওলা আপনি বড় সৌভাগ্যবান কমস কম মরার আগে আপনার পানির পিপাসা ছিল সেটা খাদিম নিভিয়ে দিল বা বুঝিয়ে দিল আপনার পিপাসাকে মিটিয়ে দিল কিন্তু কারবালার প্রান্তরে আপনার দাদা যখন দুনিয়া থেকে যাচ্ছিলেন এমাম হোসেন আলাইসালাম পিপাসিত ছিলেন বড় কষ্টে ছিলেন শিবের গলা কাটার চেষ্টা করছিল গলা কাটছিল না গলা শুকিয়ে গিয়েছিল তখন এমাম হোসেন আল ইসলাম বললেন এই শিমির আমার শুকনো গলাকে তুই কাটতে পারবি না যদি আমার গলাকে কাটতে চাস তো সামান্য পানি এখানে দিয়ে দে তখন শিমির বলেছিল আয় হোসেন যদি পুরো বিশ্ব পানি পানি হয়ে যাও তাও আমি তোমার গলায় এক ফোঁটা পানি যেতে দেবো না চিন্তা করুন তারপরে এমাম এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন এমাম যখন চলে গিয়েছেন ইতিহাস লিখছে এমামের আপন বলতে ওখানে কেউ ছিল না সুতরাং এমামে মুসা কাদিম আলাহ ইসলামের লাশকে বাগদাদের পুলের ওপরে বগদাদের পুলের ওপরে নিয়ে রেখে দেওয়া হয়েছে আর ঘোষণা করে দেওয়া হয়েছে বাদশার তরফ থেকে রাফিজিদের এমাম মারা গিয়েছে যদি কেউ দাফন করতে চাও তো দাফন করতে পারো কিন্তু দুঃখের বিষয় জালিম বাদশার ভয় জালিম বাদশার ভয়ে কেউ আসেনি কেননা জানতো যদি আমরা যাই তো বুঝে নেবে যে এরা এমামের মান্যওয়ালা এমামের অনুগামী অনুসারী সুতরাং সেই ভয়তে কেউ আসেনি এমামের লাশ ওইভাবে পুলের ওপরে তারিখ লিখছে বারাবায় চব্বিশ ঘন্টা পড়েছিল বারাবায় বলছে তিন দিন ছিল কিন্তু কেউ দাপন করা হয়নি তাই এমামের সালাম এজাজ এমামাতে ওখানে যে নিজে এবং তিনজন মজদুরকে ডেকে এমামের মোসাকাদিম কাদিম আলাইসালামের দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন বাগদাদের ওই ব্রিজের ওই পাশে মানে বাগদাদ শহরের থেকে দূরে কাজে মেহেন বলে একটা বিরান জায়গা ছিল ওখানে যে নিজের বাবাকে দাফন করলেন আর এমামের ইসলাম নিজের বাবার কবরের উপরে বসে কাঁদছিলেন তখন এমামের আওয়াজ আসছে আমার ছেলে আমার সোনা কেঁদো না কমস কম আল্লাহ আমাকে তৌফিক দান করেছে কেউ যখন মারা যায় তো নিঃশেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে নিজের বাল বাচ্চাদেরকে দেখতে চায় তাই সমস্ত আত্মীয় স্বজনরা আসে ছেলেমেয়েরা আসে নিজের বাবাকে শেষবারের মতো দেখার জন্য কথা বলার জন্যে আমার সোনার রাজা এই আমার আলী তুমি এসেছো তোমার সঙ্গে আমি কথা বলতে পেরেছি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে কিন্তু একবার স্মরণ করো কারবালায় আমার দাদাকে যখন জবাই করা হচ্ছিল তখন আমার দাদা জাইনুল আবেদিন অসুস্থ ছিল শেষ সাক্ষাতের জন্য উনি যেতে পারেননি তাই এমামে হোসেন আল ইসলাম যুদ্ধে যাওয়ার আগে রাজে এমামত এমামে জাইনুল আবদিন আল ইসলামকে দিয়ে গিয়েছিলেন কেননা উনিও জানতেন যে আমার লাশের উপরে আমার ছেলেকে আসতে দেওয়া হবে নাকি আমার ছেলে এত অসুস্থ থাকবে কি নিজে হেঁটে আমার নিজে চলে আমার লাশের কাছে আসতে পারবে না এই বলে ইমাম আলাহ ইসলাম ওসিয়ত করলেন আর এই দুনিয়া থেকে চলে গেলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون